বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত নবীল আমিন ওয়ালা আলিহি ও আসহাবিহি ওমন তাহবে আহমদ ইসলামদ্দিন সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলায় এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিম তাকে কি কাজ করতে হবে কী কাজ তাকে বর্জন করতে হবে এই বিষয়টি নিয়ে আমরা আমাদের আলোচনাকে দশটি অধ্যায়ে বিভক্ত করেছি তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে একজন আদর্শ মুসলিম তার প্রতিপালক রব এর সাথে তার সম্পর্ক কি হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা অষ্টম যে করণীয় সেটি বলেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি পাঁচ রক্ত সালাত সময় মতো কায়েম করবে সেখানে সলাত কায়েমের ক্ষেত্রে তাকে কোরআনের মধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকে সে অনুসরণ করবে আমরা কয়েকটি পয়েন্টে আদর্শ মুসলিম ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাদ সময়মতো কায়েম করবে সে বিষয়টি তুলে ধরেছিলাম প্রথমে একজন আদর্শ মুসলিম এই উপলব্ধি করবে যে সলাৎ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ এরপরে দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম সময় মতো তার সালাত আদায় করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সেখানে আমরা বলেছি যে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করা হয়েছে আইউল আমালি আফদালিয়া রসুল্লাহ হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোন কাজটি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আল্লাহ রাবুল আলমের কাছে সে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহামের সাদ করেছেন আসলায়াতুল আলা যে সলাত আদায় করবে সময় মতো সলাত আদায় করবে এর অর্থ হচ্ছে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাৎকে এমনভাবে ডিলে করবে না এমনভাবে দেরি করবে না যে সলাতের সময় থেকে সে বেরিয়ে যাবে অথবা সলাতের সময় পার হয়ে যাবে অথচ সে সলাত আদায় করেনি বা এমন ওয়াক্তে সলাৎ আদায় করবে না যে ওয়াক্তে রসুল্লাহ সাল্লাহ উলিয় সাল্লাম সলাৎ আদায় করতে নিষেধ করেছেন অথবা যে রসুল উল্লাহ সাল্লাহ উলিয় সাল্লাম মুনাফেকের সলাৎ হিসেবে উল্লেখ করেছেন যেমন আমরা দেখতে পাই অনেককে যে আসরের সলাৎ আদায় করছে সূর্য ডুবুডুবু অবস্থা অথচ তার কাছে জোহরের সলাতের পরে আসরের সলাত আদায় করার জন্য অনেক দীর্ঘ সময় ছিল কিন্তু অলসতা করে দুর্বলতা করে অথবা সলাতের পরে গুরুত্বারোপ না করে দেখা গিয়েছে সলাদকে এমনভাবে ডিলে করেছে যে শেষ পর্যন্ত সূর্য ডুবু ডুবু অবস্থা আমরা এমনও দেখি যে অনেককে যে ফজরের সলাত আদায় করছেন সূর্য উদিত হচ্ছে যেহেতু সূর্য উদিত হওয়ার এই সময়টুকু রসুল্লাহ সাল্লাহ ইসলাম সলাত আদায় করতে নিষেধ করেছেন আর সে ব্যক্তি তার সলাদকে ডিলে করে এমন অবস্থায় নিয়ে গিয়েছে যে সবে সাদেক উদিত হওয়ার পর থেকে একেবারেই সলাৎ আদায় করার জন্য ডিলে করতে করতে দেরি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সূর্য উদিত হচ্ছে হচ্ছে এমন অবস্থায় সলাত আদায় করছে এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করবে না যে ওয়াক্তকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম সলাতের জন্য মুনাসে মুখতার মনে করেছেন পছন্দনীয় মনে করেছেন ঠিক ওই মুখতার ওয়াক্তে ওই পছন্দনীয় ওয়াক্তেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাত আদায় করবে এই বিষয়টি আমরা একটু দেখি উম্মে ফরওয়ার আদি আল্লাহ তালানা বর্ণনা করেন তিনি বলেন সুইল্লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ ইসলামকে প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হলো জানতে চাওয়া হলো আইউল আমার আফদাল যে কোন কাজটি হে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ কলা তিনি বলেন হা যে সলাত আদায় করবে তার ওয়াক্তের শুরুতেই এই আদিশটি ইমাম আহমদ ইবিন হাম্বুল রহমতুল্লাহ তার মুস্তাদের মধ্যে বর্ণনা করেছেন আদিশ নম্বর হচ্ছে সাতাশ হাজার একশো সাতচল্লিশ শেখ সোহাইব আর নাউদ হাফিজাহুল্লাহ এই হাদিসটিকে সহিল এগাইরি বলেছেন এই হাদিসটিকে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে মূলত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আউ্বাল ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে সলাৎ আদায় করাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি সময় মতো সালাত আদায় করবে এর অর্থ হবে যে আদর্শ মুসলিম ব্যক্তি যখন সালাত আদায় করবে সে আউ্বাল ওয়াক্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শুধুমাত্র ওই সমস্ত ক্ষেত্রে যে ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সলাদকে ডিলে করাকে পছন্দ করেছেন আমরা জানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জহুরের সলাদ যখন গরমকালে আদায় করতেন প্রচণ্ড গরমের কারণে রসুল্লাহ সাল্লাম কিছুটা ডিলে করে আদায় করতেন যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যেমনিভাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এশাহ সলাদকে ডিলে করতে পছন্দ করেছেন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এসাদ করেছেন যে যদি দুর্বল লোকগুলো না থাকতো এবং নারীরা না থাকতো তাহলে আমি লাখার তু ইয়া আনি সলাথ আল ইশা ইলা যে এশার সলাদকে আমি মধ্যরাত্র পর্যন্ত রসুল আসলামের সাদ করেন আমি পিছিয়ে দিতাম রসুল আসলাম যেটাকে ডিলে করতে পছন্দ করেছেন পিছিয়ে দিতে পছন্দ করেছেন সেই ক্ষেত্র ছাড়া আউ্বাল ওয়াক্তে সলাত আদায় করা এটাই উল্লাহ সাল্লাহ সাল্লামের দিক নির্দেশনা এবং এটাই হচ্ছে মূলত সুন্নাহ তরিকা তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাত আদায় করবে সে আউ্বাল ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে সময় মতো আদায় করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এরপর আমরা বলেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাত আদায় করবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সলাৎ অনুযায়ী যেভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সলাৎ আদায় করেছেন ঠিক সেভাবেই সলাৎ আদায় করবে সেক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখনও রসুল্লাহ সাল্লাহ ইসলামের সলাৎ এর বিপরীত কোনো সলাৎ আদায় করবে না যেহেতু হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সাল্লাম সাদ করেছেন সল্লু কামার আইথুমুনি উসাল্লি তোমরা সলাৎ আদায় করো যেভাবে আমাকে সলাৎ আদায় করতে দেখেছো তাই আদর্শ মুসলিম তার সলাদকে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সলাতের মানদণ্ডে বিচার করবে এ বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে আমরা লক্ষ্য করেছি যে অনেককেই রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের সলাৎ সম্পর্কে না জেনে আন্দাজ অনুমানের উপর অথবা কোনো ব্যক্তির ইজতেহাদের উপর কোনো ব্যক্তির গবেষণার উপর নির্ভর করে আমরা সলাৎ আদায় করে থাকি এবং দেখা যায় যে ওই সলাৎ যদি রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসের সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে ওই সালাদটুকু উল্লাহ সাল্লাহ ইসলাম যেই সলাতে দিক নির্দেশনা করেছেন অথবা যেভাবে সলাত আদায় করেছেন এর পরিপন্থী দেখা যায় যে সেই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তির অনুসরণের কারণে অন্ধ আনুগত্যের কারণে অথবা আমাদের জ্ঞানগত দুর্বলতার কারণে দেখা যায় যে আমরা সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহামের সালাদকে উপেক্ষা করে রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন সেটাকে বাদ দিয়ে আমরা ব্যক্তির অনুসরণকে বাদানো দিয়ে থাকি এটি আমাদের জন্য গলত একজন আদর্শ মুসলিম কোনো অবস্থাতে এই কাজে লিপ্ত হবে না যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কাজটি করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে সালাদ আদায় করতে বলেছেন সেটাকে বাদ দিয়ে একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিজের খাহেস মতো নিজের ইচ্ছা মতো প্রবৃত্তির অনুসারী হয়ে অথবা অন্ধ আনুগত্যের কারণে নিজের সালাদকে আদায় করবে না এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে সলাত আদায় করতে বলেছেন এবং এই সলাতের গুরুত্ব রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম এমনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে সলাৎ হচ্ছে মূলত বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে একটি সেতু বন্ধন যার মাধ্যমে একজন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার সম্পর্ককে নিবিড় করতে পারে মজবুত করতে পারে হাদিসের মধ্যে রসুল্লাহ আসলামের সাদ করেছেন ইমাম আহমদুল মাহমুদ রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন এবং সহি সনদে এসেছে ফি মুসল্লি ব্যক্তি তার সলাতের মধ্যে যখন সলাত আদায় করে থাকে ইউনায়াজি রব্বা হুফি সলাতিহি তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলমিনের সাথে তার সলাতের মধ্যে সে মুনাজাত করে আমরা দেখেছি রসুল্লাহ সাল্লাহ ইসলামের সহি হাদিসের মধ্যে এসেছে যখন বান্দা এই কথা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার বান্দা আমার শুক্রিয়া আদায় করেছে আমার প্রশংসা করেছে এভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে বান্দা এবং আল্লাহর মাঝে সলাদকে বন্টন করে নিয়েছেন আল্লাহ সুবাহানুবত আলা এটি আমরা সলাদ সুরে ফাতেহার মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ ইসলামী উদাহরণটি দিয়েছেন এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সলাৎ মূলত একজন ব্যক্তিকে তার পাপ থেকে গুনাহ থেকে অপরাধ থেকে অন্যায় থেকে তাকে পবিত্র করে এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের সেই উদাহরণটিও আমরা তুলে ধরেছি যে উদাহরণটি রসুল্লাহ আসলাম দিয়েছেন যে তোমাদের কোনো ব্যক্তির ঘরের সামনে যদি ঘরের দরজায় যদি একটি প্রবাহিত নদী থাকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই উদাহরণ দিয়ে জানিয়েছেন যে পাঁচ রক্ত সলাদ যে ব্যক্তি আদায় করবে সে ওই ব্যক্তির মতো যে পাঁচবার কোনো একটি প্রবাহিত নদীতে গোসল করে নিজেকে পবিত্র করে সুপ্রিয় দর্শক এরপরে যে পয়েন্টটি আজকের আলোচনার মধ্যে শুরু করব যেহেতু গত পর্বে কিছু বিষয় আলোচিত হয়েছে যারা আজকের পর্বে আমাদের সাথে শেয়ার করছেন তাদের সুবিধার জন্য একটু বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম আজকের পর্বে যে বিষয়টি আমরা এখান থেকে শেয়ার করব আলোচনা করব সেটি হচ্ছে সলাত গুনাহের কাফারা বা মোচনকারী স্বরূপ এটি রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন বান্দা যখন সলাৎ আদায় করবে আদর্শ মুমিন বা মুসলিম তখন সে এটা উপলব্ধি করবে যে এই তার সলাৎ যে গুনাহ রয়েছে যে অপরাধ রয়েছে অপরাধের জন্য মোচনকারী স্বরূপ রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস আবু হুরার আদি আল্লাহ তমন্ডিত হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাদ করেন আসলাওয়াতুল খামসু আল জুমাহাতু সাদ করেন সলাত ওয়াল জুমাহাতু ইলাল জুমাহ এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুন এই সব কিছুর মাঝে যে সময় রয়েছে এই সময়ের যত গুণা আছে এই সমস্ত ছোট গুনার জন্য এটি কাফারা শুরু সুতরাং কোনো বান্দা যখন ফজরের সালাত আদায় করবে এরপর যখন জোহরের সালাতে অংশগ্রহণ করবে ফজর থেকে জোহরের সালাত পর্যন্ত এর মাঝে তার যে গুনাহগুলো হবে অন্যায়গুলো হবে অপরাধগুলো হবে সেগুলো যদি ছোট গুণা হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার সেই ছোট গুণাগুলোকে ক্ষমা করে দেবেন ছোট গুণাগুলো থেকে তাকে আল্লাহ রব্বুল আলমিন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 এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন কাল রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা আবু উমামা বা হেলি রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন তোমরা কোরআন তেলাওয়াত করবে কারণ পবিত্র কোরআন কেয়ামতের দিন তার পাঠকদের সুপারিশকারী হিসেবে আসবে সেই মুসলিম দ্বিতীয় খণ্ড সালাত অধ্যায় হাতির সংখ্যা এক হাজার সাতশো সাতান্ন আকাশের ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ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 আরেক জুমা পর্যন্ত এর মধ্যবর্তী যে সময় রয়েছে এই সময়ের জন্য এটি মধ্যবর্তী সময়ের যত গুনা আছে এই গুনার জন্য এটি কাফারা স্বরূপ মোচনকারী স্বরূপ এগুলো গুনাকে একেবারে মিটিয়ে দে মুছে দে তার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন বা গুরুত্বপূর্ণ শর্ত রসুল্লাহ আসলাম উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক এই শর্তটি ভুললে চলবে না কারণ এই শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ না করে তাহলে তার যে ছগিরা গুণাগুলো রয়েছে ছোট গুণাগুলো রয়েছে সেই ছোট গুণাগুলো মোচন হবে না এই জন্য রসুল্লাহ আসলাম ইস্বাদ করেন মা আলম তুশাল খেবা এর যতক্ষণ পর্যন্ত কবিরা গুণা করা না হবে এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সগিরা গুণাগুলো ওই ব্যক্তির মোশন করা হবে বা মুছে দেওয়া হবে এই এবাদত ফরজ সলাদগুলো এবং জুমা থেকে এক জুমা ওই ব্যক্তির সগিরা গুনার জন্য মোশনকারী হবে যে মূলত কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে না অন্য হাদিসের মধ্যে রসুল্লাহ আসলাম বলেছেন এটা আবুদাউদের আবতের মধ্যে এসেছে মাই জিথুনি বাতিল খেবা এর যতক্ষণ পর্যন্ত কবিরা গুণা থেকে নিজেকে পরিহার করবে বা দূরে রাখবে ততক্ষণ পর্যন্ত তার এই সগিরা গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে এ হাদিস থেকে আমরা এটি বুঝতে পেরেছি সলাৎ মূলত একজন আদর্শ মুসলিমের জন্য এটি কাফারা স্বরূপ মোছনকারী স্বরূপ পাপের মোছনকারী এটা আমরা বুঝতে পেরেছি আসুন আরেকটি হাদিস রসুল্লাহ আসলামের এই হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন হাদিসটি বর্ণাকারী হচ্ছে ওসমান ইবিন আফান রদি আল্লাহ তালানহু ওসমান রদি আল্লাহ তালন বর্ণনা করেন তিনি বলেন সামায়ত আল্লাহ সাল্লাহ ইসলাম ইয়াকুল যে আমি রসুল্লাহ সাল্লাহ ইসলামকে বলতে শুনেছি মামিন ইমরি ইন মুসলিম তাহাদুরুহু সলাতুল মাকতুবা যখন কোনো মুসলিম ব্যক্তির কাছে ফরজ সলাত তার কাছে উপস্থিত হয় অর্থাৎ ফরজ সলাতের সময় যখন তার কাছে এসে যায় ফরজ সলাতের যখন সময় হয়ে যায় হসেন উদু আহা এবং সে উত্তমভাবে উজু করে ওয়া খুশু আহা ওয়ারকু আহা এবং সলাতের যেই খুশু রয়েছে যেই বিনয় রয়েছে সলাতের প্রতি যে কনসেন্ট্রেশন রয়েছে বা মনসংযোগ রয়েছে সেই মনসংযোগকে উত্তমভাবে সলাতের মধ্যে করে থাকে ওয়া রুকু আহা এবং সলাতের রুকু সুন্দরভাবে করে থাকে ইল্লা ক্যানাত ক্যাফারাতান লিমা কাবলাহা মিনাদ্দুনুব তাহলে তার ওই সলাত তার পূর্ববর্তী যত গুণা আছে এই সলাতের পূর্বের যত গুণা আছে সবগুলো গুণার জন্য মোচনকালী হয়ে যায় কাফারা হয়ে যায় মা আলাম তুথা কাবিরা যতক্ষণ পর্যন্ত কোনো কাবিরা গুণা সে লিপ্ত না হয় কোনো কবিরা গুণা না করে ওয়াজা আলিকা দেহরা খুল্লা আর এটা পুরা জীবন তার জন্য এভাবেই চলতে থাকবে এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যে সলাৎ কোনো ব্যক্তির গুনাহের জন্য মোছনকারী হবে এটি সুনির্দিষ্ট সময়ের জন্য নয় এটি সীমিত সময়ের জন্য নয় লিমিটেড টাইমের জন্য নয় বরং এটি একেবারেই তার গোটা জীবনের জন্য তাই কোনো ব্যক্তি যদি কোনো সময় কবিরা গুনাতে লিপ্ত না হয়ে থাকে এই শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ করে থাকে তাহলে সলাৎ এই এবাদত তার সমস্ত সগিরা গুণাকে মুছে দেবে মুসনকারী হয়ে যাবে সুপ্রিয় দর্শক তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম এর মধ্যে কথা হচ্ছে এই যে একজন আদর্শ মুসলিম যখন সলাৎ আদায় করবে তখন তার এই উপলব্ধি তার সামনে থাকবে যে সলাৎ হচ্ছে আমার জন্য আমার পাপ আমার অপরাধ অন্যায় গুণাগুলো মোচন করে দেয় সলাৎ তাই ঠিক সলাদকে সেভাবে সে আদায় করবে এবং সেভাবে গুরুত্ব দেবে সলাৎ কায়েমে অলসতা শিথিলতা ও লোক দেখানোর ইচ্ছা পোষণ করবে না আদর্শ মুসলিম ব্যক্তি যখন সলাৎ কায়েম করবে সেক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি কখনও তাসাহুল অলসতা করবে না শিথিলতা করবে না লোক দেখানোর ইচ্ছা করবে না কারণ এই যে বৈশিষ্ট্যগুলো অলসতার যে বৈশিষ্ট্যের কথা আমরা জানি অলসভাবে সলাৎ আদায় করা সলাৎ আদায়ের ক্ষেত্রে নিজেকে অলসভাবে আল্লাহ হাবুল আলমিনের দরবারে সাবমিট করা এই সাবমিশনটুকু একজন ব্যক্তির জন্য মোটেও আল্লাহ রব্বুল আলমের কাছে গ্রহণযোগ্য হবে না উপরন্তু সেই ব্যক্তি যদি একজন আদর্শ মুসলিম হয় তাহলে তার পক্ষ থেকে এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না তাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যখন আমাদের সাবমিশন হবে আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবার সত্যিকারভাবে নিজেদেরকে সাবমিট করব কোনো অলসভাবে নয় এই কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একেবারেই জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে এটি মুনাফিকদের সালাদ মুনাফিক ব্যক্তি যখন সালাত আদায় করে থাকে তখন সেই ব্যক্তি অলসভাবে সলাত আদায় করে থাকে দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হলো সলাতের মধ্যে শিথিলতা করা সলাতে শিথিলতার অর্থ কি সলাতে শিথিলতার অর্থ হচ্ছে এই এমনভাবে সলাত আদায় করবে যেভাবে মূলত সলাতের মধ্যে নিজে উল্লাহ আসলামের সুন্না অনুযায়ী যেভাবে আদায় করার কথা ছিল ঠিক সেভাবে আদায় না করে অনেকটা সলাতের ব্যাপারে শিথিলতা দেখাবে খামখেয়ালি করবে যেভাবে রুকু করা দরকার যেভাবে সিজদা করা দরকার যেভাবে রুকু থেকে দাঁড়িয়ে সোজা হওয়া দরকার যেভাবে বসা দরকার যেভাবে তার তসবিহগুলো আদায় করা দরকার সলাতের মধ্যে দেখা যাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেই ক্ষেত্রে কখনও শিথিলতা প্রদর্শন করবেন না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই আমরা দেখি যে আমাদের সমাজে যে সলাৎ প্রচলিত আছে প্রচলিত সলাতের সাথে মূলত আদর্শ মুসলিমের এই সলাতের মধ্যে একটু ব্যবধান হবে অথবা একটু পার্থক্য আমরা প্রচলিত সলাতের মধ্যে এটা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সলাত আদায় করছে কাউকে দেখা যায় মনে হয় যেন তিনি শুধু উঠছেন আর বসছেন কাউকে দেখা যায় অনেক দ্রুত গতিতে সলাত আদায় করছেন মনে হয় যেন রুকু আর সিজদা উঠা বসা ছাড়া আর কিছুই করছেন না সলাতের মধ্যে এইভাবে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই তাই আদর্শ মুসলিম ব্যক্তি সলাতের মধ্যে এইভাবে তাড়াহুড়া করবে না তারপরের পয়েন্টটি আরও গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সেটি হচ্ছে সলাতের মধ্যে কোনো অবস্থায় একজন আদর্শ মুসলিম ব্যক্তি লোক দেখানোর ইচ্ছা পোষণ করবে না কারণ এই সলাৎ হবে একমাত্র আল্লাহ হাবুল আলমিনের জন্য আমরা যে ইবাদত করি না কেন সেই ইবাদতটুকু আমাদের আল্লাহ সুবাহতালার সন্তুষ্টির জন্য হতে হবে যদি আমার ইবাদতটুকু আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টির জন্য না হয় আল্লাহ রাবুল আলমীর জন্য খালেসভাবে না হয়ে থাকে নিরঙ্কুশভাবে একনিষ্ঠভাবে আল্লাহ রাবুল আলমীর জন্য না হয় তাহলে আল্লাহ রাবুল আলমীর কাছে সেটি গ্রহণযোগ্য হবে না এই কাজ এই ইবাদত আল্লাহ রবুল আলমিন করতেই আমাদেরকে বলেননি ওমা উমিরু ইল্লা আবুদুল্লাহ মুখলসিন আলাহুদ্দিন কোরআন করিম ইমুদ্দাল্লাহ সুবাহ তালা এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি ওমা উমিরু ইল্লা আবুদুল্লাহ শুধুমাত্র এই উদ্দেশ্যে যে আল্লাহর ইবাদত করবে মুখলেসিন উদ্দিন আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে একনিষ্ঠভাবে আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টির জন্য ইবাদতগুলো পালন করবে এটাই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাই যদি তাই হয় তাহলে এখলাসের পরিপন্থী যে কাজ রয়েছে লোক দেখানোর যে ইচ্ছা রয়েছে যেই প্রবণতা রয়েছে সেই প্রবণতা মূলত সলাতের মধ্যে আসতে পারবে না একজন আদর্শ মুসলিম তার সলাৎ এই উদ্দেশ্যে আদায় করবে না একজন আদর্শ মুসলিম ব্যক্তি সলাৎকে আন্তরিকভাবে আত্মস্ত করবে উপলব্ধি করবে তিনি সলাতের মধ্যে যেই কথাগুলো বলছেন যে দোয়াগুলো পড়ছেন যে তাসবিহগুলো পড়ছেন যে কেরাত পড়ছেন এবং সলাতের মধ্যে যেভাবে উঠছেন এবং বসছেন প্রত্যেকটি হারাকাতকে তার প্রত্যেকটি অবস্থাকে প্রত্যেকটি নড়াছড়াকে সে সত্যিকারভাবে অন্তর দিয়ে সেটাকে উপলব্ধি করবে যে আমি চিন্তা করছি আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমি রুকু করছি আল্লাহ রাবুল আলমীর জন্য আমার কিয়াম রব্বুল আলমিনের সামনে আমি দাঁড়াচ্ছি শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ বলেছেন যে বান্দার জন্য দুইটি কিয়াম রয়েছে আল্লাহ রাবুল আলমীর সামনে একটি হচ্ছে দুনিয়াতে আর একটি হচ্ছে মাহসারে হাসানের ময়দানে কেয়ামতের দিন বান্দা আল্লাহ রবুল আলমিনের সামনে দাঁড়াবে এটি একটি রয়েছে আরেকটি হচ্ছে দুনিয়াতে আর দুনিয়াতে হচ্ছে আল কিয়া মুবাইনে ইয়াদাহিল্লাহ সুবাহানুয়াত আলাফি সলাতে যে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়ায় তার সলাতের মধ্যে তার নামাজের মধ্যে তাই সলাতের মধ্যে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছে সেই সত্যিকার উপলব্ধি বান্দার সেখানে আসতে হবে এভাবেই রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার সলাদকে তিনি সত্যিকারভাবে উপলব্ধি করতেন সলাতের মধ্যে তিনি কিরাত পড়তেন সেটাকে উপলব্ধি করতেন সলাতের মধ্যে তিনি যখন তসবি করতেন তখন সেটাকে উপলব্ধি করতেন যে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিসের মধ্যে এসেছে সাবেদ রদি আল্লাহ তালন মনে করেন মোতারেফ ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালন থেকে তিনি মনে করেন তার আব্বা থেকে তিনি হচ্ছেন মোতারফ ইবনে আবদুল্লাহ শেখির আবদুল্লাহ ইবনে শেখির রদি আল্লাহ তালন থেকে তিনি বর্ণনা করেন কল রাইতু রসুল আল্লাহ সাল্লা সাল্লাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখেছি ইউসাল্লি রসুল সাল্লাহ সাল্লাম সলাত আদায় করছেন ওয়ফি সদরিহি আজিজুন কে আজিজ রাহা যে রসুল্লাহ সাল্লা সাল্লামের বক্ষের মধ্যে ভেতরের মধ্যে আমরা শুনতে পেতাম আজিজ একটি আওয়াজ গুনগুন গুঞ্জরণ আওয়াজ আজিজ রাহা যে হচ্ছে জাঁতার আওয়াজের মতো মানে কোনো একটা জিনিস ফিসতে গেলে জাঁতা দিয়ে যেভাবে ফিসা হয়ে থাকে সেখানে যে একটি আওয়াজ হয়ে থাকে সেই আওয়াজের মতো একটি আওয়াজ রাসুল্লাহ সাল্লাহসাল্লামের ভেতরে রাসুল্লাহ সাল্লাম বক্ষের মধ্যে আমরা শুনতে পেতাম মিনাল বুকা কান্নার আওয়াজ এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সলাতের মধ্যে কেরাত আদায় করতেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম সেটাকে অন্ত দিয়ে উপলব্ধি করতেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আর সময় নেই এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তালা আগামী পর্বে এই বিষয়টি আবার শেয়ার করব আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন peace TV Bangla He faces.